কালে মায়ে তাইয়ে বাই আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম কালে মায়ে তাইয়ে বাই আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমায় জানা হে নবী তুমি হলে নূরে মুজাসম হে নবী তুমি হলে নূরে মুজাসম কালেমায় তাইয়ে বায় আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমায় জানায় সালাম হে নাবি তুমি হলে নূরে মুজাসম হে নাবি তুমি হলে নূরে মুজাসম সৃষ্টি জগৎ হইল সৃজন তোমারও শিলায় তোমার নূরে আধার দূরে পূর্ণিমা ছড়া সৃষ্টি জগৎ হইল সৃজন তোমারও শিলায় তোমার নূরে আধার দূরে পূর্ণিমা ছড়া মা না দুলাল তুমি করলে আলোকিত বিশ্বভূমি মা আমিনার দুলাল তুমি করলে আলোকিত বিশ্বভূমি খোদার পরে গো তোমার মাকাম হে নবী তুমি হলে নূরে মুজাসম হে নবী তুমি হলে নূরে মুজাসম কালেমায় তাইয়ে ভাই আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমায় জানায় সালাম হে নবী তুমি হলে নূরে মুজাসম হে নবী তুমি হলে নূরে মুজাসম সত্য নয়ের বার্তা নিয়ে করলে আগমন ধরা হতে মিটে গেল সকল প্রহসন সত্য নয়ের বার্তা নিয়ে করলে আগমন ধরা হতে মিটে গেল সকল প্রহস তামাম জাহানের তুমি নবী দেখতে চাহি নবী তোমার ছবি তাম জাহানের তুমি নবী দেখতে চাহি নবী তোমার ছবি দেখলে তোমার নুর দোজ হলে নূরে মুজাসম হে নবী তুমি হলে নূরে মুজাসম মায় তাইয়ে বায় আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমায় জানায় সালাম হে নবী তুমি হলে নূরে মুজাসম হে নবী তুমি হলে নূরে মুজাসম কালেমায় তাইয়ে বায় আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম কালেমায় তাইয়ে বায় আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমায় জানাই সালাম হলে নূরে মুজাসম হে নবী তুমি হলে নূরে মুজাসম হে নবী তুমি হলে নূরে মুজাসম